আমরাই সত্যের পথে চলব আমরাই সত্যের গান গাইব আমরাই সত্যের পথে চলব আমরাই সত্যের গান গাইব আমরাই সত্যের পথে চলব আমরাই সত্যের গান গাইব আধারে ঘেরাই বসুন্ধরা আমরা আলোকিত করব আধারে ঘেরাই বসুন্ধরা আমরা আলোকিত করব ওহে নবীন বন্ধু আমার ছুটে আয় আলোরণে আয়রে শিশু আয়রে কিশোর চলে আয় আলোরণে ছুটে আয় আলোরণে চলে আয় আলোরণে ছুটে আয়া লোরনে চলে আয়া লোরনে ছুটে আয়া লোরনে চলে আয়া লোরনে ছুটে আয়া লোরনে বিসমিল্লাহ রহমান রহিম উত্তপ্ত মরুভূমিতে ক্লান্ত পরিশ্রান্ত মুসাফির যেমনি ভাবে এক ফোঁটা পানি পেয়ে তার নতুন জীবন ফিরে পায় ঠিক তেমনিভাবে অপসংস্কৃতির বিষক্ত ফনা যখন গোটা সমাজকে আচ্ছন্ন করে যুবকদের রন্দে রন্দে ঢুকে পড়েছে তখনই ইসলামী সাংস্কৃতিক সংগঠন আলোড়ন অপসংস্কৃতির ভয়ালো কালো থাবা থেকে এদেশের যুব সমাজকে সঠিক পথের সন্ধান দিতে পতাকা উড়িয়েছে আলোড়ন আলোড়ন অপসংস্কৃতির বিরুদ্ধে একটি সাংস্কৃতিক আন্দোলন আলোড়ন সুস্থ সংস্কৃতি বিকাশে একটি প্ল্যাটফর্ম যেখানে এসে আপনিও পারেন আপনার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে ইসলামী সংস্কৃতির বিজয়কে গতিশীল করতে এবার আপনাদের জন্য আলোড়নের প্রথম উপহার অডিও অ্যালবাম সুরের ভুবন সুরের ভুবন সুরের ভুবন